বিসমিল্লাহ রহমান রাহিম শতাব্দীর পর শতাব্দী ধরে এই পৃথিবীতে হয়েছে কত না মানুষের আসা যাওয়া কত পথ আর কত মত ধরে চলেছে মানুষ সাফল্যের অন্বেষায় হায় তারা যদি জানত সাফল্যের পথ শুধু একটাই কল্যাণের গন্তব্য শুধু একদিকেই যিনি মানুষকে সৃষ্টি করেছেন জীবন দান করেছেন কাদামাটির জড় মূর্তিকে যিনি মানুষকে প্রতিপালন করছেন প্রতি ক্ষণে প্রতি মুহূর্তে সেই আল্লাহর অসীম অনুগ্রহ আর নিরঙ্কুশ সার্বভৌম কর্তৃত্ব সম্পর্কে যারা উদাসীন নয় অকৃতজ্ঞ নয় সেই মহৎ মানুষেরা সঠিক পথের সন্ধানে ব্যতিব্যস্ত থাকে জীবনের প্রতিটি ক্ষণে পথচ্যুত হওয়ার ভয়ে শঙ্কিত থাকে তাদের পবিত্র আত্মা কালের আবর্তনে যুগের পরিবর্তনে সভ্য সমাজ যখন পাপ পঙ্কিলতার অন্ধকারে ছেয়ে যায় চারিদিক থেকে যখন ধেয়ে আসে অনাচার আর মিথ্যার উদ্ধত ফনা তখনই অজানা আশঙ্কায় কেঁপে ওঠে প্রতিটি মহৎ প্রাণ মুক্ত মুক্তির আকুতি ফুটে ওঠে আল্লাহর প্রিয় বান্দাদের দেহ মনে হে আল্লাহ মিথ্যের ঘূর্ণিপাকে আমরা যেন হারিয়ে না যাই আমাদের রক্ষা করো হে মহান প্রভু তুমি বলে দাও আমরা এখন কোন পথে যাই প্রিয় শ্রোতা শিল্পী মাহমুদুল হাসান বাসিরের কথা সুর ও কণ্ঠে হোলি মিডিয়ার প্রযোজনায় এমনি এক আবেগ মাখা আয়োজন কোন পথে যায় ইসলামী সঙ্গীতের এক অনন্য অডিও অ্যালবাম কোন পথে যায় শ্রাবণের বৃষ্টি ধারার মতো হৃদয়ে আমার রাহম তোমার ঝরা বিরত প্রভু পাই যেন পথ হই যেন আমি তোমার অনুগত শ্রাবণের বৃষ্টি ধারার মতো হৃদয়ে আমার রাহম তোমার ঝরা বিরত প্রভু পাই যেন পথ হই যেন আমি তোমার অনুগত শ্রাবণের বৃষ্টি ধারার মতো প্রভু হৃদয় আমার মেঘের মতোই কালো নেই কোষে থায় একটুখানি আলো প্রভু হৃদয় আমার মেঘের মতোই কালো নেই কোষে থায় একটুখানি আলো প্রভু দাও ভোরে দাও হৃদয় নূরে প্রভু দাও ভোরে দাও হৃদয় নূরে ভাগ ভাগাহত শ্রাবণের বৃষ্টি ধারার মতো হৃদয়ে আমার রহম তোমার ঝরা বিরত প্রভু পাই যেন পথ হই যেন আমি তোমার অনুগত শ্রাবণের বৃষ্টি ধারার মতো প্রভু তোমার পানে চেয়ে শুধু আছি তোমার দয়ায় জীবন পেয়ে বাঁচি প্রভু তোমার পানে চেয়ে শুধু আছি তোমার দয়ায় জীবন পেয়ে বাঁচি প্রভু না টেনে নাও আপন করে প্রভু নাও টেনে নাও আপন করে ক্ষমা করো পাপ যত শ্রাবণের বৃষ্টি ধারার মতো হৃদয়ে আমার রহম তোমার ঝরাও বিরত প্রভু পাই যেন পথ হই যেন আমি তোমার অনুগত শ্রাবণের বৃষ্টি ধারার মতো শ্রাবণের বৃষ্টি ধারার মতো